কালিমা আবেদন কাল রাত সাড়ে এগারোটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বাংলা মানবতা সমাধান বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন ইয়া কানাবুদু ইয়া কানস্তাইন এহদিন সেরাতুল মুস্তাকিম সেরাতুল্লাদিন আমতা আলিহিম গৈরুল মকদুব আলিহিম রদ্দলিন সম্মানিত ব্রাদারান ইসলাম আল্লাহ ফাকরাবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে হিদায়ত করার জন্য আল কোরআন নাজিল করেছেন যে কোরআন আমাদেরকে আল্লাহ পাকের একত্বের শিক্ষাদান করেছে যে কোরআন আমাদের চরিত্র গঠন করেছে যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলমিনকে কেমন করে চেনব এবং কেমন করে ডাকব কিভাবে আল্লাহ পাক রব্বুল আলমী সন্তুষ্টি হাসিল করব তা আমাদেরকে এ কোরআনে কারিমে জানিয়ে দেওয়া হয়েছে সালাত সালাম নাজলুক আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের প্রতি যিনি কোরআনে করিমের সর্বোত্তম ব্যাখ্যা দান করেছেন এবং তার ব্যাখ্যা একমাত্র গ্রহণযোগ্য অন্য কোনো ব্যক্তির ব্যাখ্যা যদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ব্যাখ্যা তাফসিরের বাইরে হয় তাহলে তা প্রত্যাখ্যাত এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন কুল্লুন ইউ খাজুয়ারাদ ইল্লা সাহেব হাজাল কাবর প্রত্যেকের কথা নেওয়া যাবে এবং ছাড়াও যাবে কিন্তু এই কবরবাসী এবং রসুল্লাহ সাল্লা সাল্লামের কবরের দিকে ইঙ্গিত করে বলতেন যে এই কবরবাসীর প্রত্যেকটি কথা নিতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআনে করিমের ব্যাখ্যা করে এবং এই কোরআনী কেরিমের দাওয়াত দিয়ে আমাদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে বিদায় নিয়েছেন আল্লাহ মসল্লি আলিহ আল্লাহমা বারিক আলিহ সম্মানিত ভাইরা এখন আপনাদের সামনে তৌহিদের সম্পর্কে যে অলমাইক রামরা তৌহিদকে কয়েক ভাগে ভাগ করেছেন যাতে করে তৌহিদ বুঝতে তৌহিদকে অনুধাবন করতে সুবিধা হয় সে সম্পর্কে আমি আলোকপাত করব তৌহিদকে কোরআনী করিমের আলোকে এবং নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিসের আলোকে অলমা কেরামগণ তিন ভাগে ভাগ করেছেন এই ভাগ করা সুবিধা সাধারণ মানুষের হয়েছে আমাদের হয়েছে এই যে তৌহিদকে আমরা সুষ্ঠুভাবে বুঝতে পারবো এবং তৌহিদকে সঠিকভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো যদি আমরা সঠিকভাবে কোনো কিছু না বুঝি তাহলে তার বাস্তবায়ন করাও মুশকিল সেই জন্য এই প্রকরণগুলি আপনাদের সামনে আমি তুলে ধরব এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ করব কোরআনে করিমের সুরাতুল ফাতিহা দিয়ে আজকের আলোচনা শুরু করেছি এই সুরায় ফাতিহাই এই তিন প্রকারের তৌহিদের দিকে ইঙ্গিত রয়েছে যেই সুরা কোরআন করিমের সবচেয়ে মহান সুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা যেই সুরা দিয়ে কোরআন করিম আল্লাহ পাক রব্বুল আলমিন আরম্ভ করেছেন সেই সুরাই এই তিন প্রকারের তৌহিদের কথা আল্লাহ পাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলমিনের এই তিন প্রকার তৌহিদের প্রথম তৌহিদ হচ্ছে তৌহিদে রবুবিয়াত অর্থাৎ প্রভুত্বের ক্ষেত্রে মহান আল্লাহর প্রভুত্বের ক্ষেত্রে তৌহিদ একত্ব প্রতিষ্ঠা করা দুই নম্বর হচ্ছে তৌহিদ অলুহিয়াত বা তৌহিদ এবাদা এবাদত বন্দীগীর ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা তিন নম্বর হচ্ছে তৌহিদুল আসমা ও সেফাত আল্লাহ পাক রব্বুল আলমের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করা এই সংক্ষেপে এই তিন প্রকার তৌহিদের কথা বলার পরে প্রত্যেকটি সংজ্ঞা এবং প্রত্যেকটি সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের সামনে আলোকপাত করব। তৌহিদে রবুবিয়াত হচ্ছে তৌহিদুল্লাহ বে আফা আলহি আল্লাহ পাকের কাজে আল্লাহ পাকের একত্রের তৌহিদের বাস্তবায়ন করা আল্লাহ পাকের তৌহিদকে বিশ্বাস করা আল্লাহ পাক রব্বুল্লামের তৌহিদকে স্বীকার করা আল্লাহ পাকের তৌহিদদের প্রতি আমল করা আল্লাহ পাকের কাজের ক্ষেত্রে তাহলে আল্লাহ পাক রব্বুল্লা আলমের কাজ কি এ কথা আমাদের চিন্তা করে দেখা উচিত আল্লাহ ফাকরবুল আলমিনের কাজ যেমন সৃষ্টি করা আল্লাহ ফাকরবুল আলম একমাত্র খালেক মহান আল্লাহ কোরআন করিম এরশাদ করেছেন আল্লাহ খালেক কুল্লে সেই মহান আল্লাহ প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ ফাকরবুল আলমিন প্রত্যেক বস্তুর সৃষ্টিকর্তা আল্লাহ ফাকরবুল আলমিনের কাজ হচ্ছে হায়াত দান করা সুতরাং কেউ প্রাণ দিতে পারেন আল্লাহ ফাকরবুল আলমিন ছাড়া আল্লাহ ফাকরাবুল আলমিনের কাজ হচ্ছে হায়াত দান করা আল্লাহ ফাকরাবুল আলমিনের কাজ হচ্ছে মৃত্যু দান করা এগুলি আল্লাহ ফাকরাবুলের কাজ এই রকমই আল্লাহ পাক আলমের কাজ হচ্ছে রিজিক দান করা সুতরাং রিজিক দাতা আহার দাতা আপনার ভাগ্য ভালো মন্দ হওয়া এসব আল্লাহ পাক রব্বুল আলমের হাতে আপনাকে দেনেওয়ালা আপনার লেনেওয়ালা আপনার উন্নতি অবনতি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজ হচ্ছে তাসারুফ করা অর্থাৎ নিয়ন্ত্রণ করা ইউদাব্বিরুল আমরা মিনাসমাইল ইয়াল আর্ধ তদবীর অর্থাৎ নিয়ন্ত্রণ করা তাসারুফ বা তদবির অর্থাৎ নিয়ন্ত্রণ করা আল্লাহ পাক রব্বুল আলমীর কাজ সুতরাং সারা পৃথিবীতে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের নিয়ন্ত্রণ চলছে যদি কেউ মনে করে যে আল্লাহ পাক রব্বুল আলমিন ছাড়াও কেউ নিয়ন্ত্রণ করে তা আল্লাহ পাকের কাজে অন্যকে শরিক বানিয়ে দেবে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাজের ক্ষেত্রে এগুলি শির্ক আল্লাহ ফাকরাবুল আলমের এই ধরনের যতগুলি কাজ রয়েছে সবই আল্লাহ ফাকরাবুল আলমের কাজ সেই ক্ষেত্রে আল্লাহ পাকের একত্বের বাস্তবায়ন করা একমাত্র আল্লাহ সেই কাজগুলি করতে পারেন আর কেউ করতে পারেন রোগ দেওয়া রোগের আরোগ্য দান করা এব্রাহিম আলী সালামের কথা আল্লাহ ফাকরাবুল উল্লেখ করেছেন ওয়াইজা মারিদ তোফা আমি যখন ব্যাধিগ্রস্ত হয়ে যাই আমি যখন অসুস্থ হয়ে পড়ি ফাহ ইয়াসফিন তিনি একমাত্র আরোগ্য দান করে থাকেন তো বলছিলাম যে আল্লাহ ফাকরাবুল আলমিনের কাজে কর্মে তৌহিদ একত্র প্রতিষ্ঠার নাম হচ্ছে তৌহিদের রুবুবিয়াত রব থেকে রব মানে হচ্ছে প্রতিপালক বা পালনকর্তা লালন পালন করা একমাত্র আল্লাহ ফাকরাবুল আলম কাজ একটি শিশু প্রথম মায়ের পেটে দশ মাস থাকে এই যে ধীরে ধীরে ধীরে ক্রমে ক্রমে আল্লাহ ফাকরাবুল আলমিন তাকে বাড়িয়ে পৃথিবীতে নিয়ে আসলেন বিভিন্ন স্তর পার করে নিয়ে আসলেন এগুলি আল্লাহ ফাকরাবুল আলমের কাজ তারপরে এই অসহায় দুর্বল শিশুকে আল্লাহ পাক রব্বুল আলমী ধীরে ধীরে ধীরে বড় করলেন শক্তিশালী হইল তারপরে আবারও দুর্বল হয়ে পড়ে তারপরে পৃথিবী থেকে চলে যায় এই যে আল্লাহ পাক রব্বুল আলমের নীতিমালা এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলম কাজ এ হচ্ছে রবের অর্থ তিনি ধীরে ধীরে বাড়িয়ে থাকেন তিনি লালন পালন করে থাকেন তিনি একমাত্র পালনকর্তা এ হচ্ছে তৌহিদের রবুবিয়াত দ্বিতীয় তৌহিদ হচ্ছে তৌহিদে এবাদা বা তৌহিদ লুহি আল্লাহ ফাকরাবুল আলমিনের এবাদত বন্দিগির ক্ষেত্রে আল্লাহর একত্বকে অন্তরে মেনে নেওয়া বিশ্বাস করা এবং তার স্বীকৃতি দেওয়ার তার বাস্তবায়ন করা এই তৌহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই তৌহিদ দিয়ে গিয়েই মানুষ বিশেষ করে দুই ভাগে বিভক্ত হয়েছে এই তৌহিদ এবাদত বন্দীর ক্ষেত্রে তৌহিদ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদত বন্দীর ক্ষেত্রে তৌহিদ যতগুলি এবাদত রয়েছে সমস্ত ক্ষেত্রে সমস্ত এবাদতকে আল্লাহ পাকের জন্য সুনির্দিষ্ট করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিনের সন্তুষ্টি লাভের জন্য যেসব এবাদত বন্দীগী করা হয় সেগুলির কোনোই একটি আল্লাহ ছাড়া অন্যকে দেওয়া যাবে না আস্থা করা ভরসা করা তাওয়াক্কুল একমাত্র আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের ওপর আস্থা ভরসা করতে হবে ও আর আল্লাহ হেফাতবাক্কালু ইনকুন্তুম মমিনিন তোমরা আল্লাহর ভরসা করো তাহলে আল্লাহর উপর আস্থা করা এটি হচ্ছে অন্তরের এবাদত এই এবাদত আল্লাহর জন্য খাস হইতে হবে এই ধরনের অন্তরের বেশ কিছু এবাদত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদতের একটি এবাদত অন্তর হচ্ছে ভয় করা ভীতি একমাত্র আল্লাহকে ভয় করতে ফালাতা খাফুম ওয়া খাফুন ইনকুন্তুম মমিনিন তোমরা তাদেরকে ভয় করিও না বরং আমাকে ভয় করো যদি তোমরা মমিন হও এইরকমই আশা রাখা আকাঙ্ক্ষা করা আশা রাখা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আশা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলম ছাড়া অন্যর কাছে আশা রাখা হচ্ছে শির এই আশা এবং ভীতির ক্ষেত্রে মনে রাখবেন যে এমন ভয় করা যেটি কোনো প্রাকৃতিক ভয় না যেমন প্রাকৃতিক ভয় আমরা বাঘকে ভয় করি ভল্লুককে ভয় করি হিংস্র হিংস্র পশুকে ভয় করি আমরা সাপ বিচ্ছুকে ভয় করি আমরা চোর ডাকাত ছিনতাইকারীকে ভয় করি শত্রুকে ভয় করি সেগুলি হচ্ছে প্রাকৃতিক ভয় না এমন ভয় যেই ভয়টি প্রাকৃতিক ভয় নয় বরং এমন ভয় যেই ভয় অদৃশ্যের ভয় যেমন কেউ যদি ভয় করে যদি জিনকে খুশি না করি তাহলে আমার ক্ষতি হয়ে যাবে তাহলে এই ধরনের ভয়গুলি হচ্ছে শির্কের ভয় সাল্লাহ নবীনা মোহাম্মদ এখান থেকে আমি একটু বিরতি দিচ্ছি আবার আমাদের আলোচনা এই বিষয়ের উপর শুরু করব। الله أكبر الله أكبر আল্লাহর কালাম কোরআন বুঝতে চান কোরআন বুঝতে হলে সহায়ক হিসাবে ওর আইন সংশ্লিষ্ট কিছু বিষয় জানতে হবে এ বিষয়গুলো আলোচিত হয়েছে আন কোরআন শিরোনামে কোরআন সিরিজ শুনতে ও দেখতে আমার উপস্থাপিত প্রোগ্রামে চোখ রাখুন একমাত্র পিস টিভি বাংলায় اقرأ وخيا ورتل القرآن اصبح بصوتك কোরআনকে ভালোভাবে বুঝবার জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় barakatuh. My name is Farid Zakir Naik. I am Zikra Naik. My name is Rushta Naik. You are the best of people, evolved for mankind, in telling what they like, and forbidding what they love, and believing in Allah. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله Surely my prayer, my sacrifice, my life, and my death are all for Allah, sustainer of the world. দেখুন চমৎকার শিশুরা কাল সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আদর্শ পরিবার কেমন হবে মানুষের কল্যাণের চেষ্টা করতে হবে মন্দ কাজের নিষেধ করে জান্নাত যাবার কি উপায় যোগ করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতা মাতাকে উপেক্ষা করে সবচেয়ে বড় গুণা গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা কোনো দিবস পালন হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা আদর্শ পরিবার গড়তে হলে দেখুন পারিবারিক আদর্শ পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় বলছিলাম তৌহিদের কথা আল্লাহর একত্রের কথা আল্লাহর একত্র সম্পর্কে বলছিলাম যে তৌহিদের প্রকরণগুলি তৌহিদের দ্বিতীয় প্রকার হচ্ছে আল্লাহ পাক রব্বুল্লাহ ইবাদত বন্দীগীর ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা একত্রের প্রতি বিশ্বাস করা একত্রের স্বীকৃতি দান করা একত্রের বাস্তবায়ন করা এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল্লাম এবাদত বন্দেগী সম্পর্কে বলছিলাম অন্তরের এবাদত বন্দেগী এবং তারপরে জবানের এবাদত বন্দেগী বাচনিক এবাদত বন্দেগী বাচনিক এবাদত বন্দেগী যেমন জিকির আজকার করা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনকে স্মরণ করতে হবে জিকির আজকার করতে হবে কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের জিকির আজকার করে তাহলে সেটা শিরকে পরিণত হবে এবং তহিদ নষ্ট হয়ে যাবে এইরকমই দোয়া জবানের এবাদত বাচনিক এবাদত কেউ যদি আল্লাহ পাকের কাছে দোয়া না করে যদি কোনো অন্য কাউকে ডাকে কারো কাছে চায় তাহলে সেটি শিরকে পরিণত হয়ে যাবে এই রকমই জবানের যতগুলি জবান দিয়ে এবাদত বন্দিগি হইতে পারে সেগুলি আল্লাহ পাক রব্বুল আলমিনের হক তৌহিদে উলুহিয়াত সম্পর্কে বলে দিই তার সংজ্ঞা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দার কাজে কর্মে আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দার মানুষের কাজে কর্মে আল্লাহ পাকের একত্র প্রতিষ্ঠা করা তৌহিদুল্লাহ বে আফআল এবাদেহি আল্লাহ পাকের বান্দার কাজে কর্মে আল্লাহ পাকের একত্র প্রতিষ্ঠা করা তাহলে বান্দার কাজ হচ্ছে দোয়া করা বান্দার কাজ হচ্ছে জিকে রাজগার করা বান্দার কাজ হচ্ছে ডাকা উদ্ধার কামনা করা ফরিয়াদ করা সুতরাং কেউ যদি আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে তাহলে এগুলি শিরকের অন্তর্ভুক্ত হবে তৌহিদকে ধ্বংস করে দেবে তৌহিদকে নষ্ট করে দেবে ইমান এবং ইসলামকে নষ্ট করে দেবে এইরকমই কেউ যদি আশ্রয় কামনা করে যেটি হচ্ছে বাচনিক এবাদত আশ্রয় কামনা করা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আমরা কোরআনিকারিম তেলাওত শুরু করলি আল্লাহ ফাকরবন বলছে ফাইজা কারাত আল কোরআন ফাস্তাইজ বিল্লাহ যখন কোরআন তেলাওত করবে কোরআন পাঠ করা শুরু করবে তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের আশ্রয় গ্রহণ করো ফাস্তাইজ বিল আল্লাহর কাছে আশ্রয় কামনা করো তাহলে আশ্রয় কামনা করা বান্দার কাজ এই কাজ আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য খাস করতে হবে সুনির্দিষ্ট করতে হবে এইভাবে আমলের তহিত বান্দার কাজ হচ্ছে সেজদা করা বান্দার কাজ হচ্ছে রুকু করা বান্দার কাজ হচ্ছে নামাজ পড়া বান্দার কাজ হচ্ছে কোরবানি করা বান্দার কাজ হচ্ছে জবাই করা বান্দার কাজ হচ্ছে মান্যত করা এইভাবে যতগুলি বান্দার কাজ রয়েছে কাজের ক্ষেত্রে আল্লাহ ফাকরাবুল আলমের তহিদ প্রতিষ্ঠা করাই হচ্ছে তহিদে এবাদা বা তহিদে অলুহিয়া এই তহিদের বিষয়টি এমন একটি বিষয় যেই বিষয়টিকে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম যখন নিয়ে এসছেন তখন আরবের মুশরেকরা অস্বীকার করেছে এই তহিদের বিষয়টিকে যখন তার অনেক পূর্বে নু আলি সালাতাম নিয়ে এসছেন তখন নূ আলি সালামের জাতি অস্বীকার করেছে এবং অস্বীকার কারণে আল্লাহর আজাব তাদের ওপর এসেছে এবং তাদেরকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছেন এই তহিদে অলুহিয়াত এবাদতের ক্ষেত্রে আল্লাহ পাকের এবাদত বন্দীগীর ক্ষেত্রে দ্বন্দ্ব মানব জাতিতে সৃষ্টি হয়েছে এই দ্বন্দ্বের কারণে মানুষ দুই ভাগে বিভক্ত হয়েছে যদিও অল্প কিছু লোক আছে আল্লাহ পাকের প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহ পাকের কাজে কর্মের ক্ষেত্রে রবুবিয়াতের ক্ষেত্রেও শিরিক করে থাকে কিন্তু অধিকাংশ মানুষ যে শিরকে লিপ্ত হয়েছে ওর চাইতে বেশি পথ হারা পথভ্রষ্ট আর কে হইতে পারে অমন আজাল্লাহ যেই ব্যক্তি আল্লাহ পাক রাব্বুল আলমিনকে বাদ দিয়ে অন্যকে ডাকে অন্যের কাছে দোয়া করে অন্যের কাছে প্রার্থনা করে এমন ব্যক্তিদেরকে ডাকে মাল্লাস্তাজিবুল্লাহ ইয়ালা ইয়মিল কেয়ামা যারা কেয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিতে পারবে না সাড়া দিতে পারবে না শুধু নয় ওহম আন্দু আহিম গা ফেলুন বরং তারা যে ডাকছে এ থেকে অনবহিত এই খবরই নেই যে ডাকছে জানে না তারা টেরও পায় না যে আমাদেরকে ডাকছে ওয়েদা হোসেরান নাস কেয়ামতের দিনে যখন মানব জাতিকে একত্রিত করা হবে সমবেত করা হবে বিচার দিবসে এবং আল্লাহ ফাকরবুল রব্বুল আলমী যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে তোমরা কি বলেছিলে এদেরকে তোমাদের পূজা করতে তোমরা কি বলেছিলে এদেরকে তোমাদের এবাদত বন্দেগী করতে তোমরা কি বলেছে তোমাদেরকে সেজদা করতে ওইদা হোসেরান নাস কাউনুল্লাহম আদা তখন তারা ওই লোকদের যারা তাদের পুজো পাঠ করেছিল যারা তাদের ইবাদত করেছিল উপাসনা করেছিল আল্লাহকে বাদ দিয়ে তাদের শত্রু হয়ে যাবে এবং তাদের এই ভ্রান্ত ইবাদতকে অস্বীকার করবে যে না আমরা করতে বলিনি এবং আমাদের কি করেছে না করেছে আমরা কিছুই জানি না এই মর্মে আপনাদেরকে আরেকটি কথা বলি যে হজরত ঈসা আলি সালাম আল্লাহ ফাকরবুল আলমীর রসুল এবং তার বান্দা সেই ঈসা আলি সালামকে আল্লাহ ফাকরবুল আলম কাল কিয়ামতে জিজ্ঞাসা করবেন কোরআন কেরমি সুরা মায়দার শেষ রুকুতে আল্লাহ ফাকরবুল আলমিন এই কথাপকথন আল্লাহ জিজ্ঞাসা করছেন ঈসা আলি সালাম জবাব দিচ্ছেন এই কথাপকথনকে আল্লাহ পাক রব্বর উল্লেখ করেছেন ওয়াইদ কান আল্লাহ ইয়া ইসাবনা মারিয়াম আন্তাকুল তালিন নাসিত্তা খেজুনি ও উমিয়া ইলাহিন মিন দোনিল্লাহ ওয়াইদ কাল আল্লাহ যখন আল্লাহ পাক আলমিন বলবেন ইয়া ইসা আবনা মারিয়াম হে মারিয়ামের পুত্র ঈসা আলি ইসালাম আন তালিন নাস তুমি কি মানব জাতিকে বলেছিলে তুমি কি খ্রিস্টান জগৎকে বলেছিলে যারা তৃত্ববাদে বিশ্বাসী হয়ে গেছিল পরে যারা একত্বকে নষ্ট করে তারা তিনে বিশ্বাসী হয়েছিল পরে যারা বলেছিল ইন্নাল্লাহ সালেস ও সালাসা আল্লাহ হচ্ছে তিনের তৃতীয় তৃত্ববাদে বিশ্বাসী হয়েছিল তাদেরকে তুমি কি বলেছিলে ইত্তা খেজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন আমাকে এবং আমার মাতাকে আল্লাহকে বাদ দিয়ে আরও দুই উপাস্য সাব্যস্ত করিও আরও দু উপাস্য হিসাবে গ্রহণ করে নিও ইত্তা খেজুনি ওয়া উম্মিয়া ইলাহাইন তখন ঈসা আলি সালাম আল্লাহ পাক রব্বুল আলমিন কে জবাব দেবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কেন জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই জন্য জিজ্ঞাসা করবেন যে ওই জগৎকে যাদের সংখ্যা আজকে পৃথিবীতে সবচেয়ে বেশি তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য যে ঈসা আলী সালাম কি বলছে তার ভাষাই তোমরা শুনে নাও যার সম্পর্কে তোমরা মিথ্যা অপবাদ দিয়েছে যে তিনি তোমাদেরকে এই তৃত্ববাদ দিয়েছে তৃত্ববাদ ঈসা আলি ইসলামের পক্ষ থেকে নয় তৃত্ববাদ আল্লাহ পাক রব্বুল আলমের পক্ষ থেকে নয় তখন ঈসা আলি ইসলাম জবাব দেবেন আল্লাহ তুমি পাক এবং পবিত্র তুমি পার্টনারশিপ থেকে তুমি শিরিক থেকে তুমি কারো অংশীদার হওয়া থেকে পাক এবং পবিত্র তুমি সমস্ত ত্রুটি থেকে মুক্ত তুমি স্ত্রী থেকে মুক্ত স্ত্রীর প্রয়োজন তোমার নেই তুমি সন্তান সন্ততি পুত্র থেকে মুক্ত আলা সুবহানাকা মা ইয়াকুন লি আন আকুলা মা লাইসা লি বিহাক হতেই পারে না যে আমি এমন কথা বলবো যেটি আমার অধিকার নয় আমার প্রাপ্য নয় ইনকুন্ত কুলতহু ফাকাদ আলেমতা হে আল্লাহ যদি আমি বলে থাকি ফাকাদ আলেমতা তাহলে তুমি অবশ্যই জানো তালাম মাফি নাফসি আল্লাহ আমার মনের কথা তুমি জানো আল্লাহ আলম মাফি নাফসি আল্লাহ তোমার কি উদ্দেশ্য জিজ্ঞাসা করো আমি জানি না আল্লাহ আমি তো এই কথা বলিনি ইন্নাকান্তা আল্লামুল গয়ুব আল্লাহ তুমি তো সমস্ত অদৃশ্যের খবর রাখো সুতরাং আল্লাহ সবকিছুই তুমি জানছো মা কুলতলাহম ইল্লামা আমার তানি বেহ আনে আবদুল্লাহ রব্বি ওরাব্বাকুম আল্লাহ তুমি যা আদেশ করেছিলে তাই তাদেরকে বলেছিলাম মা কুলতলাহম ইল্লামা আমার তানি বেহ আল্লাহ যা আদেশ করেছিলে একমাত্র তাই বলেছিলাম এর বেশি আর কিছুই বলিনি ইনকুন্ত কুলতহু ফাকাদ আলিম তাহ কি বলেছিলাম মা কুলতলহম ইল্লামা আমার তানিবে আনহেবদুল্লাহ রব্বি ও রব্বাকুম যে আল্লাহর এবাদত বন্দি করবে যিনি তোমাদের রব আমার রব রব্বি ও রব্বাকুম অকুন্ত আলিহিম শাহিদ আম্মা দুম তফিহিম আল্লাহ যতদিন তাদের কাছে ছিলাম আমি ততদিন পর্যন্ত আমি সাক্ষী ছিলাম আমি সঠিক পথ দেখেছি এবং তার সাক্ষী আমি আছি যে কি অবস্থা আমি দেখে এসেছি ফালাম্মা তোয়াফাইতানি কুন্তা আন্তর রকিব আলিহিম যখন তুমি আমাকে উঠিয়ে নিয়েছ আল্লাহ তাদের কাছ থেকে আমাকে গ্রহণ করে নিয়েছ আল্লাহ আকাশে আল্লাহ পাক রব্বুল আলম উঠিয়ে নিয়েছেন তাকে শুলিতে চড়ানো হয়নি ভ্রান্ত মতবাদ তাদের কাছে রয়েছে যারা আজকে দাবি করে যে তারা ঈসা আলি সাল্লামের অনুসারী তারা ঈসা আলি সাল্লামের আসল অবস্থার উপর বিশ্বাস করে না ইসা আলি সাল্লামকে আল্লাহ বল রফাহ বরং আল্লাহ পাক রব্বনে তাকে উঠিয়ে নিয়েছেন সুতরাং যারা তহিদকে নষ্ট করেছে তারা যাদেরকে ডেকেছে তাদের কাছেও গিয়ে আশ্রয় পাবে না আল্লাহ ফাকরবুল রব্বুল আলমিন এ তৌহিদ আমাদেরকে যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন এই তৌহিদ নিয়ে সমস্ত জাতির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এই জন্য এই তৌহিদের বেশি তাগিদ নবী করিম সাল্লাহ সাল্লাম করেছেন যখন আরবদের কাছে আসলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কালিমা নিয়ে বলেন নাস হে মানব সকল তোমরা বলো আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস্য নেই সত্য মাবুদ নেই তাহলেই তোমরা সার্বিক কল্যাণ পাবে ফালা পাবে মুক্তি পাবে রেহাই পাবে আর না হলে তোমাদের রক্ষা নেই যখন বলেছেন লা ইলাহ ইল্লাল্লাহ এলাহ মানে তারা বুঝতো উপাস্য ওলুহিয়াত আল্লাহ পাকের এবাদত বন্দী তারা বুঝতো সেই জন্য তারা বলেছিল আশ্চর্য হে আজা এলাহান ওয়াহেদা এতগুলি আমাদের দেবী দেবতা রয়েছে এতগুলি উপাস্য রয়েছে আর তাদেরকে এক বানিয়ে দিল যে না একটার শুধু বাকিগুলো সব বাতিল চলবে না ইন্নাহাজ আলা সাইয়ন ওজাব এটি আশ্চর্য কথা বলে তারা অস্বীকার করেছিল আরবরা মুশরেক পত্তলিক হলেও তার আরবি ভাষা মাতৃভাষা তারা বুঝতো সেই জন্য তারা এই লাহিল্লাহকে মন্ত্রের মতো নেয়নি তারা সাথে সাথে অস্বীকার করেছে যারা মানতে চায়নি এবং যাদেরকে আল্লাহ পাক সঠিক দেখিয়েছেন তারা হিদায়ত পেয়েছে অবকর সিদ্দিক রাজি আল্লাহ সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহ তাল আজমাইন আল্লাহ পাক তাদেরকে হৃদায়ত দান করেছেন এই তৌহিদের দিকে পক্ষান্তরে যারা মাতৃভাষা বুঝতে এবং অস্বীকার করেছে বহুত্ব আবাদী হয়ে থেকেছে তারা বুঝে নিয়েছে যে কোন তৌহিদকে বোঝানো হয়েছে সুতরাং না এটা আমরা মানব না তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো তৌহিদ রবুবিয়াতের কথা যে তোমাদের সৃষ্টিকর্তা কে তোমাদের দাতা কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ কে করে তখন তারা এক বাক্যে বলতো যে আল্লাহ করে ওলা ইনসা আল তাহমান খালাকাসমা আল্লাহ তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে আসমান জমিনকে কে সৃষ্টি করেছেন অবশ্যই তারা বলবে আল্লাহ আল্লাহ পাক রব্বুল তাদের কথা বলছেন তাহলে তারা রবুবিয়তকে মানত শুধু এবাদত বন্দীকে শির করার জন্য তারা মুশেক বলে কাফের বলে আখ্যায়িত হয়েছে সুতরাং আমাদেরকে এই তহিদের যতগুলি প্রকরণ রয়েছে সেগুলি বোঝার চেষ্টা করতে হবে এবং তার বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আল্লাহ পাক যেন তার তৌফিক দান করেন সাল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন এই অর্থের সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة পবিত্র কোরআন অনুযায়ী সম্পদের সর্বোত্তম ব্যবহারের একটা উপায় হলো আল্লাহ সুবাহতালার পথে ব্যয় করা তার দেওয়া ইসলামের সঠিক বাণী ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পিস টিভি হলো একটা অলাভজনক ইসলামিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল যার মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ইসলামের বাণী ছড়িয়ে দেওয়া ইসলামের সঠিক উপস্থাপনা করা বিনিয়োগের অত্যন্ত উত্তম ক্ষেত্র আর সম্পদকে পবিত্র করার একটা সোনালী সুযোগ যা সন্তুষ্ট করবে আল্লাহ সুবাহকে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের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 শান্তিপূর্ণ সমাজে রূপান্তরিত করা যায় ডক্টর মঞ্জুর ইলাহি শরিয়ার সকল আইন কানুন বিধান মানুষের কল্যাণের জন্য প্রণয়ন করা হয়েছে মন্দকে জয়লাভ করতে সবার প্রতি আমাদের আহ্বান একটাই থাকবে সেটা তৌহিদের সেটা বুঝেন সারিয়াতের আলোকে জীবনের বহু সমস্যার সমাধান কতিপয় দিনী মাসায় প্রতি সোমবার রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় কোরআন একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন Quran will remain as the most modern book ever এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহান কোরআনকে রাখবেনই কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি প্রতি রবিবার ও মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি